চল চল চল চল চল জিহাদে চল চল চল চল চল চল জিহাদে চল আই ছুটে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল আই ছুটে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল চল চল চল চল চল জিহাদে চল আই চুঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল আই চুঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল ওই যে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকায় রক্তে আজি রঞ্জিত হলো ইসরায়েলি হামলায় ওই যে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকায় রক্তে আজি রঞ্জিত হলো ইসরালি হামলায় নীরব খেল মুসলিম তুমি হচ্ছে মুমিন খুন নীরব খেল মুসলিম তুমি হচ্ছে মুমিন খুন কোথায় আছো বিশ্ব নবীর বীর সানানি দল চল রে চল রে চল চল চল চল চল চল জিহাদে চল আই চোঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল আই চোঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল ও বুঝ শিশু মরছে আজি শত্রুর বুলেটে মা বোনদের কান্নায় আজকে বুকটা যাই ফেটে ও বুঝ শিশু মরছে আজি শত্রুর বুলেটে মা বোনদের কান্নায় আজি বুকটা যাই ফেটে আকাশ বাতাস কম্পিত দেখো ওই যে ফিলিস্তিন আকাশ বাতাস কম্পিত দেখো ওই যে ফিলিস্তিন ভেদে বেদ ভুলে গর্জে উঠো হয়ে প্রতিবাদী দল চল রে চল রে চল চল চল চল চল চল জিহাদে চল চল চল চল চল চল জিহাদে চল আই ছোটে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল আই ছোটে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল নাও হাতে নাও তুলে তুমি যুদ্ধের হাতিয়ার চুপটি করে বেঁচে লাভ নেই জাগরে আরেকবার নাও হাতে নাও তুলে তুমি যুদ্ধের হাতিয়ার চুপটি করে বেঁচে লাভ নাই জাগরে আরেকবার ধরে ধরে আজ মুগুর মারো হাই না রই গাড়ে ধরে ধরে আজ মুগুর মারো হাই না রই গাড়ে বেঁচে নাও তুমি নয়া জামানার খুদার রাহের দল চল রে চল রে চল চল চল চল চল চল জিহাদে চল চল চল চল চল চল জিহাদে চল আই চোঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল আই চোঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল আই চোঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল আই চোঠে আই বিশ্ব মুসলিম নিয়ে ইমানের বল